নোয়াহালি বাসাহালি কক্সবাজার আঙ্গহানি নোয়াখালি বাসাহালি দাগুন ভুইয়া আঙ্গহানি ও ভাই ইক্কা গেলাম উক্কা গেলাম সাইরু মিক্কা ঘুরি সেলাম শান্তি ভাই বেল্লাই শান্তির মা হন্ডে গিয়ে টুয়াই তো নহাই শান্তির মা কোনায় গেলাম টুয়াই তো নহাই শান্তির মা কোনাই গেল টুয়াই তো নহাই শান্তির মা কোনাই গেল টুয়াই তো নহাই নোয়া খালি বাসহালি দাগুন হুইয়া আঙ্গহানি নোয়া খালি বাসহালি কক্সবাজার আঙ্গহানি ও ভাই ইক্কা গেলাম উক্কা গেলাম চারু মিকা ঘুরি চাইলাম শান্তি পাইবার নাই শান্তির মাহন ডেগে টুয়াই তো নহাই শান্তির মাহন ডেগে টুয়াই তো নহাই শান্তির মা কোনায় গেল টুয়াই তো নহাই শান্তির মা কোনায় গেল টুয়াই তো নহাই ডাহা শহর গুইতো আইলাম শান্তির মালাই দেহা চাইরু মিকা ঘুরি চাইলাম অশান্তির আলাহা রে অশান্তির আলাহ ডাহা শহর গুইতো আইলাম শান্তির মালয় দেহা সারমিকা ঘুরি সেলাম অশান্তির হারে অশান্তির এলাহ আওয়ামী লীগ বিএনপি মারে বিএনপি আওয়ামী লীগ মারে আওয়ামী লীগ বিএনপি মারে বিএনপি আওয়ামী লীগ মারে জামাত শিবির মিছিল গড়ে শান্তি পাইবার লাই শান্তির মা হন্ডে গিয়ে টুয়াই তো নহাই শান্তির মা কোনাই গেল টুয়াই তো নহাই শান্তির মা কোনাই গেল টুয়াই তো নহাই শান্তির মা কোনাই গেল টুয়াই তো নহাই নোয়াখালী বাসাহালি কক্সবাজার আঙ্গহানি নোয়াখালী বাসাহালি দাগুন ভুইয়া আঙ্গহানি ও ভাই ইক্কা গেলাম উক্কা গেলাম সাইরু মিক্কা ঘুরি সালাম শান্তি ভাই বাল্লাই শান্তির মা হন্ডে গেয়ে টুয়াই তো নহাই শান্তির মা কন্ডে গেল টুয়াই তো নহাই শান্তির মা কোনাই গেল টুয়াই তো নহাই শান্তির মা কোনাই গেল টুয়াই তো নহাই কষ্ট হরি বিদেশে গেলাম টিয়া কামাই বাল্লাই আমার বউ লাইন হরের অন্য বেড়াল্লাই কষ্ট হরি বিদেশে গেলাম টিয়া কামাই বাল্লাই আমার বউ লাইন হরের অন্য বেড়াল্লাই মার্কট যাই শাড়ি কিনে পাল্লারও যাই মেকআপ করে মার্কট যাই শাড়ি কিনে পাল্লারও যাই শুনো ডলে শান্তি পাই বেলাই শান্তির মা হন্ডে গিয়ে টুয়াই তো নহাই শান্তির মা কোনায় গেল টুয়াই তো নহাই শান্তির মা কোনায় গেল টুয়াই তো নহাই শান্তির মা কোনায় গেল টুয়াই তো নহাই নোয়াখালী বাসাহালি দাগুন ভুইয়া আঙ্গহানি নোয়াখালী বাসাহালি বাজার আঙ্গহানি ও ভাই ইকা গেল বিকা গেলাম সারুম বিকা ঘুরি সেলাম শান্তি পাইবেন লাই শান্তির মা হন্ডে গিয়ে টোয়াই তো নহাই শান্তির মা কোনাই গেল টোয়াই তো নহাই শান্তির মা কোনাই গেল টোয়াই তো নহাই শান্তির মা কোনাই গেল টোয়াই তো নহাই শর্ট কামিজ পরের আবার সুন্দর হয় বেল্লাই ঠড়ত মুখত রং লাগাইছে ডং দেহাই বেল্লাই ও মাইয়া ডং দেহাই বেল্লাই শর্ট কামিজ পরের আবার সুন্দর হই বেল্লাই ঠড়ত মুখত রং লাগাইছে ডং দেহাই বেল্লাই ও মাইয়া ডং দেহাই বেল্লাই গোসল করার ছবি তুলে কেউ বাই আবার বেড়াই ধরে গোসল করার ছবি তুলে কেউ বাই আবার বেড়াই ধরে শান্তি পাই বেল্লাই শান্তির মা হন্ডে গিয়ে টুয়াই তো নহাই শান্তির মা কোনাই গেল টুয়াই তো নহাই শান্তির মা কোনাই গেল টুয়াই তো নহাই শান্তির মা কোনাই গেল টুয়াই তো নহাই নোয়াখালী বাসহালি কক্সবাজার আঙ্গহানি নোয়াহালি বাসহালি দাগুন ভুইয়া আঙ্গহানি ও ভাই ইকে গেল গেলাম ঘুরি সেলাম শান্তি পাই বেলাই শান্তির মা হন্ডে গেঁয়ে টুয়াই তো নহাই শান্তির মা কোনায় গেল টুয়াই তো নহাই শান্তির মা কোনায় গেল টুয়াই তো নহাই শান্তির মা কোনায় গেল টুয়াই তো নহাই কলেজেতে বুঝতে হইলাম সার্টিফিকেটের লাই এক বস্তা সার্টিফিকেট চাকরি তো নহাই আলিয়াতে বুঝতে হইলাম সার্টিফিকেটের লাই বস্তা সার্টিফিকেট চাকরি তো নহাই প্যান্ট পরে শার্ট পরে সময় পেলে বিড়ি টানে প্যান্ট পরে শার্ট পরে সময় পেলে বিড়ি টানে শান্তি পাইবার লাই শান্তির মা কন্ডে গেল টুয়াই তো নহাই শান্তির মা কোনাই গেল টুয়াই তো নহাই শান্তির মা কোনাই গেল টুয়াই তো নহাই শান্তির মা কন্ডে গেল টুয়াই তো নহাই নোয়াখালী বাসাহালি কক্সবাজার আঙ্গহানি নোয়াখালী বাসাহালি দাগুন ভুয়া আঙ্গহানি ও ভাই ইকে গেলাম ইক্কা গেলাম চারো মিকা ঘুরি সেলাম শান্তি পাইবার লাই শান্তির মাহন ডেগে টোয়াই তো নহাই শান্তির মাহন ডেগে টোয়াই তো নহাই শান্তির মা কোনাই গেল টোয়াই তো নহাই শান্তির মা কোনাই গেল টোয়াই তো নহাই নোয়াখালী বাসাহালি বাজার আঙ্গহানি নোয়াখালী বাসাহালি দাগুন ভুয়া আঙ্গহানি ও ভাই ইক্কা গেলাম উক্কা গেলাম চারুমিকা ঘুরি চাইলাম শান্তি পাইবার নাই শান্তির মা হন্ডে গিয়ে টোয়াই তো নহাই শান্তির মা কোনাই গেল টোয়াই তো নহাই শান্তির মা কোনাই গেল টোয়াই তো নহাই শান্তির মা কোনাই গেল টোয়াই তো নহাই শান্তির মা কোনাই গেল টোয়াই তো নহাই শান্তির মা কন্ডে গেল টোয়াই তো নহাই শান্তির মা কোনায় গেল টুয়াই তো নহাই শাহ মাদিনা সুস্থ সংস্কৃতির অঙ্গীকার সুস্থ সংস্কৃতির অঙ্গীকার